আকাশে বাতাসে প্রাণেতে প্রাণেতে আকাশে বাতাসে প্রাণেতে প্রাণেতে আকাশে বাতাসে প্রাণেতে প্রাণেতে কি যে আনন্দ কি ছন্দ জাগে আমার হৃদয়ে দোলা লাগে প্রভুর প্রেমেতে মনটা জাগে আকাশে বাতাসে প্রাণেতে প্রাণেতে আকাশে বাতাসে প্রাণেতে প্রাণেতে কি যে আনন্দ কি ছন্দ জাগে আমার হৃদয়ে দোলা লাগে প্রভুর প্রেমেতে মনটা জাগে গাছের শাখাতে পাতাতে পাতাতে শিরায় শিরায় শিউলি মালাতে গাছের শাখাতে পাতাতে পাতাতে শিরায় শিরায় শিউলি মালাতে গাছের শাখাতে পাতাতে পাতাতে শিরায় শিরায় শিউলি মালাতে খোদার গুণগান হয় সারাক্ষণ খোদার গুণগান হয় সারাক্ষণ মাধবীলতায় কি প্রাণটা জাগে মাধবীলতাতে দোলা লাগে প্রভুর প্রেমেতে মনটা জাগে আকাশে বাতাসে প্রাণেতে প্রাণেতে আকাশে বাতাসে প্রাণেতে প্রাণেতে কি যে আনন্দ কি ছন্দ জাগে আমার হৃদয়ে দোলা লাগে প্রভুর প্রেমেতে মনটা জাগে রাতে রাধারে তারার মেলাতে মায়া বীজ ছনায় সুখের ভেলাতে রাতে রাধারে তারার মেলাতে মায়াবী যোছনায় সুখের ভেলাতে রাতের আধারে তারার মেলাতে মায়াবী যোছনায় সুখের ভেলাতে খোদার রশনি হয় বিকিরণ খোদার রশনি হয় বিকিরণ জোনাকির আলোয় কি প্রাণটা জাগে জোনাকির আলোতে দোলা লাগে প্রভুর প্রেমেতে মনটা জাগে আকাশে বাতাসে প্রাণেতে প্রাণেতে আকাশে বাতাসে প্রাণেতে প্রাণেতে কি যে আনন্দ কি ছন্দ জাগে আমার হৃদয়ে দোলা লাগে প্রভুর প্রেমেতে মনটা জাগে আমার হৃদয়ে দোলা লাগে প্রভুর প্রেমেতে মনটা জাগে আমার হৃদয়ে দোলা লাগে